অনুসরণ করতে বিজ্ঞানের উন্নতির পর কনফ্রেন্সের বর্ণনার পর আমরা জানলাম যে মৌমাছি কোনো নতুন ফুল বা ফল বাগান পেলে সে ওই ফুল বা বাগানের প্রকৃত অবস্থান প্রধান মৌমাছিকে জানায় যাতে তারা মধু সংগ্রহ করতে পারে মৌনাচন প্রক্রিয়ার মাধ্যমে সুতরাং আমরা সম্প্রতি জানলাম কোরআন বলছে মৌমাছিকে শিক্ষা দেওয়া হচ্ছে সরল পথ অনুসরণ করতে বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হচ্ছে মৌনাচন আমরা আগে মনে করতাম শ্রমিক মৌমাছি হচ্ছে পুরুষ মৌমাছি কিন্তু এখন জানলাম যে তারা পুরুষ না স্ত্রী মৌমাছি শ্রমিক মৌমাছি আর এই জেন্ডার কোরআনে উল্লেখ আছে সুরানাহাল অধ্যায় ষোলো আয়াত আটষট্টি অনুসত্তর যে ফাসলুকি এবং কুলি মানে স্ত্রী মৌমাছি আশ্চর্যের কিছু নেই শেক্সপিয়ার তার নাটক হেনরি দ্য ফোর্থে বলেছেন লোকজন নিজেদের মধ্যে বলাবলি করে সৈনিক মৌমাছি নিয়ে পুরুষ সৈনিক মৌমাছি তারা রাজাকে গিয়ে খবর দেয় এখন আমরা জানলাম যে সৈনিক মৌমাছিরা পুরুষ মৌমাছি না শ্রমিক মৌমাছিগুলো পুরুষ না তারা স্ত্রী সৈনিক মৌমাছি রাজাকে খবর দেয় না রানীকে খবর দেয় চিন্তা করেন শ্রমিক মৌমাছি সৈনিক মৌমাছি জেন্ডারের ব্যাপারে কোরআনে উল্লেখ আছে যে স্ত্রী মৌমাছি এগুলো আমরা জানলাম এটা সম্প্রতি কোরআন বলছে সুরনামাল অধ্যায় নম্বর সাতাশ আয়াত সতেরো এবং আঠারো সুলাইমানের সামনে হাজির করা হলো তার বাহিনী মানুষ জিন এবং পাখি যখন তারা পিঁপড়া অধ্যুষিত এলাকায় পৌঁছল এক পিঁপড়া বলল যে হে পিঁপড়া বাহিনী তোমরা ঘরে অবস্থান করো যাতে সলেমান এবং তার বাহিনী অজ্ঞতাসারে তোমাদের পিষ্ট করে না ফেলে যারা মনে করে যে কোরআন কোন ধরনের গল্পের বই পিঁপড়ারা নিজে নিজে কথা বলছে অনেক আকর্ষণীয় বিষয় এটা কোরআন কোন ধরনের গল্পের বই যে পিঁপড়ারা নিজেরা নিজেদের মধ্যে কথা বলছে বিজ্ঞানের অগ্রগতির ফলে আমরা জানলাম প্রাণী বা কীটপতঙ্গের মধ্যে মানুষের কাছাকাছি যেটা হচ্ছে সেটা হচ্ছে পিঁপড়া পিঁপড়ারা মৃতকে কবর দেয় মানুষ যেভাবে কবর দেয় তাদের একটা সুন্দর শ্রম বিভাজন আছে যেখানে আছে সুপারভাইজার ম্যানেজার শ্রমিক প্রধান শ্রমিক ইত্যাদি তাদের যোগাযোগের একটা অভিনব পন্থা আছে তারা অনেক সময় গল্প গুজবও করে থাকে তাদের বাজার আছে যেখানে পণ্য বিনিময় করে এবার দেখেন আমাদের বাজার আছে পিঁপড়ারও বাজার আছে পণ্য বিনিময়ের জন্য আর বর্ষার সময়ে জমা করে রাখা শস্যের মধ্যে যদি পানি আসে বা ভিজে যায় সেই শস্যকে তারা সূর্যের তাপে শুকায় কারণ তারা জানে ভিজে থাকলে শস্য পচে যেতে পারে যদি শস্যে চারা গজায় চারাটা কেটে দেয় কারণ তারা জানে চারা থাকলে শস্য পচে যাবে চিন্তা করেন কোরআন পিপড়ার জীবন নিয়ে বলেছে চোদ্দশো বছর আগে যা আমরা জানলাম সম্প্রতি কোরআন বলছে সুরা আনকাবুত অধ্যায় নম্বর উনত্রিশ আয়াত নম্বর একচল্লিশ আল্লাহ সোহান তালাকে ছাড়া যারা অন্য ইলা গ্রহণ করেছে তারা নিজেদের জন্য ঘর তৈরি করেছে তাদের মাকড়সার মতো ঘর আর অবশ্যই মাকড়সার ঘর অতি দুর্বল এছাড়াও কোরআন বলছে যে যদি কোনো মানুষ আল্লাহকে ছাড়া অন্য কাউকে ইলা বলে গ্রহণ করে তার নিজেদের ঘর তৈরি করছে মাকড়সার মতো করে জালের কথা বলা হচ্ছে আর মাকড়সার জাল খুবই দুর্বল এটা আমরা জানি জাল খুবই দুর্বল হয় এছাড়া আমরা এখন জানি যে অনেক সময় স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সাকে হত্যা করছে মাকড়সাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অনেক খারাপ তাই যে ব্যক্তি আল্লাহকে ছাড়া অন্য কোনো ইলাকে গ্রহণ করেছে তার ঘরের দুর্বল কাঠামোর কথা বলার পাশাপাশি ঘরের সম্পর্কের কথাও বলছে শরীরবিদ্যার ক্ষেত্রে কোরআন নাজিল হওয়ার ছয়শ বছর পরে ইবনে নাফিজ রক্তের সঞ্চালন ব্যাখ্যা করেন আর কোরআন নাজিলের এক হাজার বছর পর ইবনে নাফিসের চারশো বছর পর উইলিয়াম হার্ভে এটাকে জনপ্রিয় করে তোলেন তাই আমাদের পাঠ্য বইয়ে জেনেছি রক্তের সঞ্চালন প্রথম ব্যাখ্যা করেন উইলিয়াম হার্ভে আসলে এটা ইবনে নাফিস করেছেন চারশো বছর আগে এটা মিডিয়ার কারণে হয়েছে এখন আমরা জানি যে খাবার গ্রহণ করি এটা পেটে যায় তারপর অন্ত্রে যায় সংক্ষেপে বললে শরীরবিদ্যার রক্ত সঞ্চালন এবং দুগ্ধ উৎপাদন হচ্ছে খাদ্য অন্ত্রে প্রবেশ করে খাদ্যের অবশিষ্ট উৎপাদন রক্তনালীতে প্রবেশ করে অন্ত্রের বিশেষ থলিতে এবং বিশেষ প্রক্রিয়ায় সেগুলো লিভারের মধ্য দিয়ে রক্তনালী দিয়ে শরীরের প্রায় সব অর্গানে প্রবেশ করে মেমোরি গ্ল্যান্ড সহ যেটা দুধ উৎপন্ন করে থাকে তাই আমরা রক্ত সঞ্চালন এবং দুধ উৎপাদনের ব্যাপারে যা এখন জানলাম সংক্ষেপে কোরআন তা বলেছে চোদ্দশো বছর আগে সুরনাহাল অধ্যায় নম্বর ষোলো আয়াত নম্বর শিশুটি বলা হয়েছে গবাদি পশুতে তোমাদের জন্য রয়েছে শিক্ষা তাদের শরীরে যা আছে তা তোমাদের পান করাই যা উৎপন্ন হয় রক্ত এবং অন্ত্রের উপাদান থেকে দুধ তোমাদের জন্য সুস্বাদু একই কথা বলা হয়েছে সুরা মমিনুন অধ্যায় নম্বর তেইশ আয়াত নাম্বার একুশ যে অবশ্যই গবাদি পশুদের তোমাদের জন্য শিক্ষা রয়েছে তোমাদের জন্য দুধ পানের ব্যবস্থা করেছি যা সুস্বাদু এবং গবাদি পশুর দেহ থেকে তা আসে এবং এতে অনেক উপকার রয়েছে এবং তাদের মাংস তোমরা খাও তাই কোরআন রক্ত সঞ্চালন এবং দুধ উৎপাদনের ব্যাপারে বলেছে সংক্ষেপে চোদ্দশো বছর আগে মেডিসিনের ক্ষেত্রে আমরা আগে জানতাম না যে মধু মৌমাছিদের পেট থেকে আসে কোরআন বলছে সুরান্নাহাল অধ্যায় নম্বর ষোলো আয়াত নম্বর উনসত্তর মৌমাছিদের পেট থেকে তোমাদের জন্য বিভিন্ন বর্ণের পানীয় ব্যবস্থা করেছি যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য আমরা প্রায় তিনশো বছর আগে জানলাম যে মধু আসে মৌমাছিদের পেট থেকে আর এখন আমরা জানি যে মধুতে ভিটামিন কে এবং ফ্রুক্টোজ আছে সম্প্রতি জানলাম যে মধুতে রোগ প্রতিরোধক উপাদান আছে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ান সৈন্যরা ক্ষতস্থানে মধু ব্যবহার করত এটা কালচে হওয়া প্রতিরোধ করে বলে আর ক্ষতস্থানে ক্ষতিগ্রস্ত টিস্যুকে মধু লাগানোর ফলে আবার নতুন করে সতেজ করা যেত মধুর ঘনত্বের কারণে জীবাণু এবং ব্যাকটেরিয়া ক্ষতস্থানে হতে পারে না কারো যদি বিশেষ কোনো ফসলের জমি থেকে অ্যালার্জি রোগ হয় আর সেই ফসলের মধু সংগ্রহ করে রোগীকে দিলে সে তখন আরোগ্য লাভ করতে শুরু করে চিন্তা করেন বিজ্ঞান যা সম্প্রতি আবিষ্কার করলো কোরআন তা বলেছে চোদ্দশো বছর আগে যে মধুতে মানুষের রোগ মুক্তি আছে তাদের পথে চলা যায় না তারা কারা প্রতি রাকাত চলাতে তো তাদের কথাই পড়ছি গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুব আলাইহিম তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশপ্ত এবং ভ্রান্তদের পথেই জানতে দেখুন পৃষ্টিভি বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না সুখানো জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না কাল রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় অতি উত্তম অর্থনীতি অর্থনীতি সর্বোৎকৃষ্ট বাণিজ্য নীতি বাণিজ্য নীতি সঠিক লেনদেন বৈধ উপায়ে বড় লাভ ইসলামী অর্থনীতি কত সুন্দরভাবে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 গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানার দুনিয়াবি ফায়দা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় ভ্রূণবিদ্যার বিষয়ে একদল ছাত্র যারা কোরআনের সকল তথ্য সংগ্রহ করে এবং হাদিসের যেগুলো বলছে ভ্রণবিদ্যা সম্পর্কে সেগুলো নিয়ে যেমন সুরনাহাল অধ্যায় ষোলো আয়াত তেতাল্লিশ এবং সুরাম্বিয়া অধ্যায় একুশ আয়াত সাত বলা হয়েছে যদি তোমরা না জানো যদি সন্দেহ থাকে যে জানে তাকে জিজ্ঞেস করো তাই আরবের এই ছাত্ররা কোরআনের আয়াত এবং হাদিসগুলো ভ্রণবিদ্যা নিয়ে যেগুলো বলছে সেগুলোকে ইংরেজিতে অনুবাদ করে প্রফেসর কিতমুরের কাছে নিয়ে যান প্রায় ৩০ বছর আগের কথা সত্তর দশকের পরে তখন প্রফেসর কিতমুর সেই সময়ের ভ্রণবিদ্যা বিষয়ের সেরাদের একজন ছিলেন আর তিনি ছিলেন কানাডা টরেন্টো বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিষয়ের প্রধান হাদিস এবং কোরআনের এই আয়াতগুলো পড়ার পর তিনি বললেন যে অধিকাংশ আয়াতি যেগুলো ভ্রূণবিদ্যা নিয়ে বলছে সেগুলোর ভ্রূণবিজ্ঞানের আধুনিক আবিষ্কারের সাথে মিল রয়েছে তবে দুটো আয়াত আছে যেগুলোর ব্যাপারে আমি বলতে পারি না যে সঠিক আবার ভুলও বলতে পারছি না কারণ এগুলোর বিষয়ে আমি জানি না আর প্রথম দুটো আয়াত হচ্ছে কোরআন নাজিল হওয়ার সময়ের সুরা ইকরা বা সুরা আলাক অধ্যায় নম্বর ছিয়ানব্বই আয়াত এক ও দুই বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক খালাকাল ইনসান মিন আলাক পড়ো আবৃত্তি করো ঘোষণা করো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে ঝুলে থাকা বস্তু থেকে জোকের মতো বস্তু থেকে তাই প্রফেসর কিতমোর বললেন আমি জানি না মানুষের এই ভ্রূণের বিষয়ে ভ্রূণবিদ্যা মানে মানব বিকাশ সংক্রান্ত বিদ্যা মায়ের পেটে মানুষের প্রাথমিক অবস্থা যেটার বিষয়ে কেউ জানত না তিনি বললেন আমি জানি না ভ্রূণের প্রাথমিক পর্যায়ে মানুষের প্রাথমিক অবস্থাটা সেটা জোকের মতো দেখায় কি না তাই তিনি গবেষণাগারে শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করলেন এবং জোকের ছবির সাথে সেটা মিলিয়ে দেখেন আর তিনি মিল দেখে আশ্চর্য হয়ে গেলেন পরবর্তীতে যখন তাকে ভ্রূণবিদ্যা বিষয়ে কোরআন এবং হাদিস থেকে আশিটা প্রশ্ন করা হলো তিনি বললেন যদি এই প্রশ্নগুলো ৩০ বছর আগে জিজ্ঞেস করতে আমাকে মানে ষাট বছর আগের কথা বলছে আমি অর্ধেকেরও বেশি উত্তর দিতে পারতাম না কারণ ভ্রূণবিদ্যা মেডিসিনের নতুন শাখা সম্প্রতি উন্নত হয়েছে আর অতিরিক্ত যে তথ্য তিনি পেয়েছেন তার বই দ্য ডেভেলপিং হিউম্যানের নতুন সংস্করণে দ্য ডেভেলপিং হিউম্যান বইটি পৃথিবীর অধিকাংশ ছাত্রদের মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে পড়ানো হয় আর আমিও যখন মেডিকেল কলেজে প্রথম বর্ষে ছিলাম তখন আমরা শুধু পাশ করার জন্য ইন্দারবীর সিং এর লেখা বইটা পড়তাম ভ্রূণবিদ্যায় বেশি নাম্বার পাওয়ার জন্য আমাদের পড়তে হতো প্রফেসর কিতমুরের দ্য ডেভেলপিং হিউম্যান তাই প্রফেসর কিতমুর কোরআন এবং হাদিসের পাওয়া তথ্য তার বই ডেভেলপিং হিউম্যানের তৃতীয় সংস্করণে অন্তর্ভুক্ত করেন যেটা একক লেখকের লেখা সেরা মেডিকেল বই হিসেবে পুরস্কার পেয়েছেন পরবর্তীতে এই বইটি পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয় আর প্রফেসর কিতমুর বললেন যে এই তথ্যগুলো কোরআনে কোনো মানুষের দেয়া নয় কোরআনের রচনাকারী সর্বশক্তিমান আল্লাহ আর তিনি বলেছেন যে তার কোনো সন্দেহ নেই মানতে যে নবী মোহাম্মদ সাল্লাহাম ঈশ্বরের বার্তা বাহক চিন্তা করেন প্রফেসর কিতমুর একজন খ্রিস্টান কোরআন বলছে সুরা তারিক অধ্যায় নম্বর ছিয়াশি আয়াত নাম্বার পাঁচ থেকে সাত যে মানুষ কি জানে না তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে তাকে সৃষ্টি করা হয়েছে মেরুদণ্ড এবং পঞ্জরস্থি হতে সবেগে সঞ্চালিত পানি থেকে কোরআনে কথা বলে কি বোঝাচ্ছে যে মানুষকে সৃষ্টি করা হয়েছে মেরুদণ্ড এবং পাঁজরের মধ্য থেকে সজরে বেরিয়ে আসা পানি থেকে এখন বিজ্ঞান উন্নত হওয়ার ফলে আমরা জানতে পারলাম যে শিশু যখন মাতৃগর্ভে থাকে মানব দেহের প্রজনন অঙ্গগুলো সে সময় কিডনির নিকটবর্তী মেরুদণ্ড এবং একাদশ ও দ্বাদশ পাঁজরের হাড়ের মাঝের স্থান হতে বৃদ্ধি লাভ করে পুরুষের ক্ষেত্রে প্রজনন অঙ্গ হচ্ছে শুক্রাশয় এবং মহিলার প্রজনন অঙ্গ ডিম্বাশয় এবং পরবর্তীতে ভ্রূণাবস্থায় এগুলোর নিচের দিকে নেমে আসে মহিলাদের ক্ষেত্রে ডিম্বাশয় শ্রেণীচক্রে পেলভিস এবং পুরুষদের ক্ষেত্রে ইঙ্গুইনাল নালীর দ্বারা অন্ডকোষে নেমে আসে কিন্তু পরিণত বয়সে নেমে আসার পরও এই প্রজনন অঙ্গগুলো মেরুদণ্ড এবং একাদশ দ্বাদশ পাঁচরের হাড়ের মধ্যবর্তী স্থান থেকেই স্নায়ু সরবরাহ গ্রহণ করে এবং রক্তের সরবরাহ পায় এওটা থেকে যা মেরুদণ্ড এবং একাদশ দ্বাদশ পাঁচরের হাড়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত এবং শিরা ও লসিফা গ্রন্থির নিঃসরণ যায় সেই স্থানেই যা মেরুদণ্ড এবং একাদশ দ্বাদশ পাজরের হাড়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত কোরআন কমপক্ষে এগারো বার উল্লেখ করেছে যে মানুষকে সৃষ্টি করা হয়েছে নুৎফা থেকে এটা সুরা হজও বলা হয়েছে অধ্যায় নম্বর বাইশ আয়াত নম্বর পাঁচ এবং সুরা মমিন অধ্যায় নম্বর তেইশ আয়াত নম্বর তেরো যে মানুষকে সৃষ্টি করা হয়েছে নুৎফা থেকে যার মানে সামান্য তরল পদার্থ থেকে কোরআন কি বোঝাতে চেয়েছে যে আমি মানুষকে সৃষ্টি করেছি সামান্য তরল থেকে কোরআনে আরো বলা হচ্ছে সুরা সাজদা অধ্যায় নম্বর বত্রিশ আয়াত নম্বর আট আমি মানুষকে সৃষ্টি করেছি সামান্য নির্যাস থেকে মানুষকে সৃষ্টি করেছি সুলালা থেকে আরবি শব্দ সুলালা এই শব্দটার আরেকটা মানে কোনো কিছুর সেরা অংশ তাই কোরআন সামান্য পরিমাণ তরল থেকে মানুষকে সৃষ্টি করেছে বলা ছাড়াও বলছে যে আমি মানুষকে সৃষ্টি করেছি সেরা অংশ থেকে আর এখন বিজ্ঞান বলছে যে মাত্র একটা শুক্রাণু যথেষ্ট লক্ষ লক্ষ শুক্রাণু থেকে ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য শুধু একটা লক্ষ লক্ষ থেকে তাই লক্ষ লক্ষ থেকে এটাকে কোরআন বলছে নুৎফা সামান্য পরিমাণ এবং সুলালা সেরা অংশটা লক্ষ লক্ষ থেকে একটা কোরআন আবার বলছে সুরা ইনসান অধ্যায় নম্বর ছিয়াত্তর হাত নম্বর দুই আমি মানব জাতিকে সৃষ্টি করেছি নুৎফাতে নাম সাজ নগণ্য পরিমাণ মিলিত শুক্রবিন্দু থেকে এখন বিজ্ঞান বলছে যে সন্তান জন্মদানের জন্য পুরুষ শুক্র এবং নারী শুক্র উভয়ই সমানভাবে দায়ী তাই নগণ্য পরিমাণ মিশ্র শুক্রাণু এবং পুরুষ ও স্ত্রী শুক্রাণু ছাড়াও আশেপাশের তরল অগ্রগ্রন্থিক তরল রয়েছে আর জেনেটিকের ক্ষেত্রে এখন আমরা জানলাম যে সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী হচ্ছে বীর্য আর বিজ্ঞান আমাদের বলছে যে মানুষের মাঝে তেইশ জোড়া ক্রোমোজোম সন্তানের লিঙ্গ নির্ধারণ করে থাকে যদি এক্স এক্স হয় তাহলে মেয়ে সন্তান যদি ওয়াই এক্স হয় তার ছেলে সন্তান তাই বীর্যই সন্তানের লিঙ্গ নির্ধারণ করে থাকে যদি বীর্যের এক্স গর্ভধারণের অংশে গ্রহণ করে তাহলে কন্যা সন্তান হবে যদি ওয়াই গ্রহণ করে তাহলে ছেলে সন্তান হবে আর এই কথাটাই কোরআন বলছে সুরান আজম অধ্যায় নম্বর তিপান্ন আয়াত পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ যে আমি মানুষকে সৃষ্টি করেছি সামান্য তরল থেকে যা স্খলিত হয় সামান্য তরল হচ্ছে স্খলিত এবং এটা পুরুষের শুক্র একই কথা বলা হয়েছে সুরা কিয়ামা অধ্যায় নম্বর পঁচাত্তর আয়াত নম্বর সাঁত্রিশ থেকে উনচল্লিশ যে আমি মানুষকে সৃষ্টি করেছি সামান্য পরিমাণ বীর্য থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি নগণ্য পরিমাণ বীর্য থেকে তারপর এটাকে জমাট বাধা রক্তের মতো করেছি আর নারী পুরুষ নির্ধারণ করেছি সুতরাং করণ বলছে যে লিঙ্গ নির্ধারণে বীর্য দায়ী তারা ছেলে হবে না মেয়ে হবে আমাদের এই দেশে বিশালে ইন্ডিয়ায় কারণটা খুব ভালোভাবেই জানা আছে ইন্ডিয়ায় সাধারণত অধিকাংশ লোকজন মেয়ের চেয়ে ছেলে সন্তান বেশি প্রত্যাশা করে থাকে আর যদি কোনো মহিলা কন্যা সন্তানের জন্ম দেয় দেখা যায় যে শাশুড়ি তখন সেই মৌমতকে দোষ দেয় যে কেন কন্যা সন্তান জন্ম দিলে বিজ্ঞান এবং কোরআন অনুযায়ী যদি শাশুড়ি কাউকে দোষ দিতে চায় মৌমাকে দোষ দিতে পারবে না ছেলেকে দিতে হবে কারণ সন্তানের লিঙ্গ নির্ধারণে পুরুষের বীর্যদায়ী ছেলে না মেয়ে হবে আসলে এটা আল্লাহ আলার হাতে তিনি এটা ছেলে বা মেয়ে করে থাকেন কিন্তু শাশুড়ি যদি কাউকে দোষ দিতে চায় তবে ছেলেকেই দিতে হবে কারণ ছেলে দায়ী সন্তান ছেলে মেয়ে হওয়ার জন্য কোরআন বলছে সুরাজ জুমার অধ্যায় নম্বর উনচল্লিশ আয়াত নাম্বার ছয় যে আমি মানুষকে এক এক করে স্তরে সৃষ্টি করেছি তিনটি অন্ধকার স্তরে প্রফেসর কিথমুর এ ব্যাপারে বলেছেন যে কোরআনের এই আয়াত যেটা অন্ধকারের তিনটি পর্যায়ের কথা বলছে সেটা anterior abdominal wall uterine wall এবং এমনিও ক্রোনিক মেমব্রেন যে মানুষকে তিনটি অন্ধকার স্তরে সৃষ্টি করা হয়েছে কোরআন ভ্রণের বিভিন্ন স্তরের কথা বিস্তারিত বলছে কোরআন বলছে সুরা মমিনুন অধ্যায় নম্বর তেইশ আয়াত বারো থেকে চোদ্দ যে আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে তারপর এটাকে রূপান্তর করি লুৎফায় সামান্য তরল পদার্থে তারপরে লুৎফাকে আলাকে রূপান্তর করি জোকের মতো কোনো বস্তু তারপর আলাকাকে রূপান্তর করি মুদগায় একটা চর্বিত দলার মতো তারপর মুদগাকে অস্থি পাঞ্জরে করি তারপর অস্থিকে চামড়া দ্বারা ঢেকে দিই মানে গোস্ত তারপর গড়ে তুলি ভিন্ন সৃষ্টিরূপে মহান আল্লাহ কতই না উত্তম স্রষ্টা কোরআনের এই তিন আয়াত মাতৃগর্ভে ভ্রূণের প্রাথমিক অবস্থার বিভিন্ন স্তরের কথা একেবারে বিস্তারিতভাবে বর্ণনা করেছে প্রথমে বলছে আমি নুৎফা থেকে সৃষ্টি করেছি যা আলোচনা করলাম সামান্য পরিমাণ তরল তারপর নুৎফাকে আলাকায় রূপান্তর তার মানে জোকের মতো বস্তু যা আগে বললাম আমি আর আরবি শব্দ আলাকা এর তিনটি অর্থ আছে একটা হচ্ছে জোকের মতো বস্তু আরেকটা অর্থ হচ্ছে ঝুলে থাকা আর তৃতীয় অর্থ হচ্ছে জমাট বাঁধা রক্ত পথ প্রদর্শক আল কোরআনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশনগুলো কি কি আল্লামাহুল বায়ান অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে